সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের মাহফিলের মাধ্যমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন হজরতুল আল্লাহ জনাব হজরত মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরান জনাব হযরত মাওলানা জুনাইদ আল হাবিব হযরত মাওলানা জুনাইদ আল হাবিব আমি হযরত কোনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسانه ويده أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس واجب الاحترام حضرات علماء کرام আজিজ তোলাবা উপস্থিত বেড়াদারান ইসলাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যা আল্লাহ পাক কুষ্টিয়া শহরের হাজারো লাখো মুসলমানদের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে বিনা দরখাস্তে আজকের এই বেহেস্তের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্যে সকলেই সুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই মাঠটা কিসের মাঠ কলেজ মাঠ আজকে এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে আজকের জন্য এই মাঠটা বেহেস্তের বাগান এই মাঠে যারা উপস্থিত হয়েছেন আপনাদের মর্যাদা পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্ট চাইতেও বেশি আজকে যদি এখানে প্রেসিডেন্ট সাহেব উপস্থিত হতেন তাহলে আপনারা এত কাছে এইভাবে বসতে পারতেন যে কমপক্ষে সত্তর ফিট চতুর্দিকে গ্রাহ দেওয়ার পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাহিনী তার সাথে আর্মি বিডিআর পুলিশ র্যাব চতুর্দিক থেকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ঠিক কিনা প্রেসিডেন্ট বাংলাদেশের মহামান্য পনেরো কোটি মানুষের ভিতরে ওনার মর্যাদা সবচাইতে বেশি এই জন্য আলাদা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাহিনী গঠন করে তার নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয় আপনারা যারা আজকে বেহেস্তের বাগানে উপস্থিত হয়েছেন আপনাদের মর্যাদা প্রেসিডেন্ট চাইতে বেশি এই জন্য এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাক নূরের তৈরি ফিরিস্তা দিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রেসিডেন্ট যদি এই মাঠে উপস্থিত হতো আশেপাশের বিল্ডিং এর ছাদের উপরেও পুলিশ থাকতো ঠিক না ছাদের উপরে পুলিশ দাঁড়ায় প্রেসিডেন্টের গার্ডের ব্যবস্থা করতেন আপনাদের সম্মান এত বেশি মাহফিলের চতুর্দিকে ফিরিস্তারা একজনের কাঁধে আরেকজন বসে আসমান পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে আপনারা খুশি না বেজার যে খুশি আমরা আমাদের ঢাকা শহরে দেখেছি মানুষ যখন অল্প খুশি হয় তখন কিন্তু হাসি দিলে দাঁতও বের হয় না আওয়াজও হয় না চেহারাটা একটু ফসা আর একটু বেশি খুশি হইলে দাঁত বের হয় এটাকে আমাদের দেশে বলে মুস্কি হাসি এর চাইতে বেশি খুশি যদি হয় তাইলে খটখট করে আওয়াজ করে এটা কি আমাদের দেশে বলে অট্ট হাসি আপনাদের দেশে কি বলে জানি না বেহেস্তের বাগানে বসে এত বড় মর্যাদা হাসিলের পরে আপনারা অল্প খুশি না বেশি খুশি বেশি খুশি হইলে হাসিতে আওয়াজ হয় আর আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হইল যে আলহামদু বলছেন না ময়রাজ আমু বলছেন আমি বুঝতে পারি ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন বেহেস্তের বাগানে যারা বসার সুযোগ পেয়েছেন সর্বোচ্চ মর্যাদাশালী ব্যক্তিদের আওয়াজ হবে গোটা কুষ্টিয়া শহর কাঁপিয়ে দিয়ে জুড়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ নির্বাচন একটা গেছে আরেকটা চলছে বুঝতে পেরেছি আপনারা হয়তো স্লোগান দিতে দিতে কাহিল বেইরামার আমরা মুসলমান ঠিক না মুসলমান তো মুসলমান সিংহের জাতি কিসের জাতি সিংহের জাতি মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে বই করে না হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছে ইসলামের চল্লিশ পুরা হয়েছে কয়জন হজরত উমর মুসলমান হওয়ার পরেই ফজরের নামাজের সময় হয়েছে আমার রাসুল সাহাবা একরামকে বলছেন উমরকে উজু করে এলো উমর ইবদুল খাত্তাব উজু করে এসে মাত্র মুসলমান হয়েছে হুজুরের মাথা কাটতে রওনা হয়েছিল ইমান কাকে বলে হজরত তোমার জিজ্ঞাসা করেছে হুজুর হুজু তো করে আসলাম কি করা লাগবে এখন হুজুর বলছেন নামাজ পড়তে হবে উমর জিজ্ঞেস করেছে হুজুর নামাজ কি জিনিস উমর তো আর জীবনে নামাজ পড়ে নাই হুজুর নামাজ কি জিনিস রাসুল বলছেন নামাজ আল্লাহর স্মরণ আল্লাহর ইয়াদ হজরত উমর পাল্টা প্রশ্ন করেছেন হুজুর মহান আল্লাহর স্মরণ কোথায় আদায় করেন আপনি হুজুর বলছেন আমরা এই দারোয়ার কামি এই জায়গাতেই নামাজ আদায় করি উমর ইবদুল খাত্তাব বলছে হুজুর আল্লাহর শরণ আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফে কেন হবে না ঘুমাইছেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়েন জিজ্ঞাসা করো তলোয়ার নিয়ে মাথা কাটার জন্য রওনা হয়েছে হযরত উমর ডাক দিয়া বলেছে নামাজ কি জন্য আপনি এখানে আদায় করেন আমি বুঝতে পেরেছি আমি উমর আজকে আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি হে নবী এই মক্কার জমিনে আমার তলোয়ারের সামনে দাঁড়াইতে পারে এমন কোন ব্যক্তি না কয়জন কয়জন আপনারা কয়জন চল্লিশ জন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছে হুজুর আসেন আপনার পেছনে পেছনে আপনি আমার পেছনে সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফের দরজা আমি খুলব সর্বপ্রথম ইসলামের ফজরের নামাজ উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ শরীফে আল্লাহর নবীর ইমামতিতে আদায় করবে আসেন দেখি আপনার রাস্তায় কে বাধা দেয় উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ শরীফের সামনে যায় ডাক দিছে আবু জাহেল সাহেব আবু জাহেল সাথী সঙ্গীদেরকে কয় যে চুপ কর মনে হয় মাথাটা কাইটা লইছে যদি কেউ চাও তার রাস্তার মধ্যে বাধা দিতে পারো জেনে রাখো যদি চাও বিবিকে বিধবা করবে সন্তানদেরকে ইতিম করবে তাইলে তার রাস্তায় এসে বাধা দিতে পারো যেই তলোয়ার তোমরা আমার মাথা হাতের মধ্যে দিয়েছিলে তার মাথা কাটার জন্য সেই তলোয়ারের দাম তোমাদের গলার করতেছে ইন্তজার কিতাবের মধ্যে আসছে আবু জাহেল আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে সবাই তেসার করে ভাবলাম কি আর হইল নাকি সর্বপ্রথম ইসলামের জন্য বাইতুল্লাহর দরজা খুলেছে ওমর ইবনুল কয়জন মুসলমান কয়জন 40 জন মাত্র আল্লাহ আল্লাহ ভাইরা ভাইরা ভাইরা সেই উমর কত বড় ইমানদার ছিলেন আহা হাতে লাঠি আমিরুল মুমিনিন ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন ভূমিকম্প শুরু হয়েছে ভূমিকম্প কারে কই বুঝেন তো এখন যদি ভূমিকম্প শুরু হয় তাহলে আপনারা এখানে বয়ে থাকবেন গরিব বাবারি হযরত ওমর ইবনে খাত্তাবের হাতে লাঠি সাহস কত ঈমান কারে কয় হাতের লাঠি দিয়া মাটির মধ্যে বাড়ি দিয়া কত বড় সাহস চিন্তা করছেন বাগবার লোক না মাটি কাঁপতেছে ভূমিকম্প করে বাড়ি দিয়ে কথা আল্লাহ বাড়ি দেওয়ার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে আকিম আল্লামা তাহমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন উমর ইবনুল খাত্তাবের লাঠির আঘাতে ভূমিকম্প থেমে গেছে আজকে পনেরোশো বছর হয়ে গেল মক্কা মদিনায় আর ভূমিকম্প হয় না পনেরোশো বছরের জন্য থামছে কিয়ামত পর্যন্ত কুমরের লাঠির আঘাতে ভূমিকম্প থামছে বুজুর্গানে দিন বলছে কিয়ামত পর্যন্ত হবে না আজকে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিল সর্বপ্রথম ওলামা পরিষদের জন্ম হয়েছে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে মাদ্রাসা দারে আরকাম আর মদিনাতে মাদ্রাসা আসহাবে সফা কোথায় সেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন দুইটা সাবজেক্টে হযরত ওমর ইবনে খাত্তাব কয়টা সাবজেক্ট কয়টা সাবজেক্ট একটা হলো কোরআন আরেকটা হলো হাদিস শিক্ষক হলেন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ রোমান সম্রাটের দরবারে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার প্রতিনিধি দল গেছে রোমান সম্রাটের দরবারে রোমান সম্রাট জিজ্ঞাসা করেছেন তোমাদের যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনার ডক্টরেট উপাধি কয়টা প্রতিনিধি দল বলছে ডক্টরেট কি জিনিস আমরা জানি উনি সর্বনাশ আদারা জাহান শাসন করে ডক্টরেট উপাধি টুপাধি নাই বলে না ওই সব নাই কোন ইউনিভার্সিটিতে উনি লেখাপড়া করেছেন অক্সফোর্ড না ক্যামব্রিজ কাজে কোন ইউনিভার্সিটির দরজা দিয়া যায় নাই আরে কও কি তাইলে ওনার কোনো সার্টিফিকেট নাই বলে নাই সব নাই লেখাপড়া করছেন কোথায় বলে খিজুরি পাতার সানি আসাবে সুপার ভিতরে জোরে কম সাবজেক্ট কয়টা দুইটা সাবজেক্টে লেখাপড়া করে তিনি দুইটা গুণ অর্জন করেছেন কয়টা গুণ শুনবেন দুইটা গুণ অর্জন করেছেন এবার প্রথম গুণটা কি রোমান সম্রাটের দরবারে উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি দল প্রথম গুণ বর্ণনা করেন এক নম্বর গুণ হলো উনি কাউকে দুকা দেয় না এক নম্বর গুণ কাউকে দুকা দেয় না রোমান সম্রাট বড় বিচক্ষণ উনি বুঝে নিছেন যে লোকটা সৎ সৎ মানুষ কাউরে দুকা দিতে পারে না আচ্ছা দ্বিতীয় আচ্ছা, গুণ বলে দ্বিতীয় গুণ হইল উনি অন্য কাহারু দুটা খায় না রোমান সম্রাট বিচক্ষণ উনি বুঝছেন যে লোকটা অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত জ্ঞানী যোগ্যতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন মানুষকে কেউ দুকা দিতে দুই সাবজেক্টে লেখাপড়া করে দুইটা গুণ অর্জন করেছেন সৎ এবং যোগ্য আমার বাংলাদেশে মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যারা নির্বাচনে দাঁড়ায় সবাই কিন্তু সৎ এবং যোগ্য আসলেন পোস্টারে মাইকিং এ রেডিও টেলিভিশন পেপার পত্রিকায় সৎ যোগ্য সমাজ সেবক ত্রাণের তিন পুষ্করিত পাওয়া গেছে সৎ যোগ্য সমাজ সেবক কয়টা গুণ সৎ এবং যোগ্য দুই গুণে গুণান্বিত ওমর ইবনুল খাত্তাব হযরত ওমর ইবনুল খাত্তাব মরমনের কিনারে সামনের দিকে তাকাই আমিরুল মুমিনিন থাকা অবস্থায় চেহারাটা বিষণ্ণ স্বাস্থ্যটা যেন খারাপ মহা চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে লোকজন এসে জিজ্ঞাসা করে ওমর কি জন্য এমন ভাবে দাঁড়িয়ে আছো কারণটা কি রাষ্ট্রের অবস্থা খারাপ বলে না যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে তাদের অবস্থা খারাপ বলে না তাইলে কি ব্যাপার হজরত উমর বলে শোনো আমি আল্লাহর নবীর দলে আসার আগে রাসুলের দরবারে ভর্তি হওয়ার আগে এই মাঠের মধ্যে বকরি চড়াইতাম বকরি বুঝেন তো ছাগল ছাগল ছাগলের রাখাল ছিলাম লোকজন জিজ্ঞাসা করেছে ছাগলের রাখাল যদি তাকে চিন্তা করার তো কোনো কারণ নাই বলে চিন্তা করছি এই জন্য আমি যেই জায়গার মধ্যে বর্তমানে দাঁড়িয়ে আছি ওই জায়গায় ছাগল যখন চড়াইতাম ছাগল গুলি এদিক সেদিক চলে যেত আমার কথা ভালো করে ছাগল শুনতো না লাঠি ডান্ডা দিয়ে ছাগল ঠিক করে রাখতে পারতাম না আমার বাবা খাত্তা বেসে এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমাকে দমক দিয়ে বলেছিল উমর রে ছাগল ঠিক করে রাখতে পারস না ভবিষ্যৎ জিন্দিগি কি করে যাবে আমার বুঝে আসে না আমাদের দেশে বর্তমানে কোন ছেলেরা যদি ভালো করে কাজ না করতে পারে বাবা যায় দমক দিয়ে এই কামটাই করতে পারছ না বাস খাইবে কি করে কয় না এই জায়গায় আমি আমার মনকে জিজ্ঞাসা করেছি মন রে তুই তো ওই উমরে ছিলে যেই উমরের কথা ছাগল লাঠি ডান্ডা দিয়েও ভালো করে শুনত না আজকে কার সান্নিধ্যে আসার কারণে কোন সাবজেক্টে লেখাপড়া করার কারণে কোন জায়গায় হাত দেওয়ার কারণে জঙ্গলের হরিণ এসে তোর সামনে শেষ দায়ী পড়ে যা কোন সাবজেক্টে লেখাপড়া করার কারণে কোন ব্যক্তির দলে আসার কারণে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া কথা বলেছ পনেরোশো মাইল দূরে তোর কথা বাতাসে পৌঁছায়া দিয়েছে উমর ইবনুল খাত্তাব বলে যুদ্ধের ময়দান থেকে আসলে জিজ্ঞাসা করে দেখবে যুদ্ধক্ষেত্রের থেকে সকলে আসার পরে ঘেরাও করে জিজ্ঞাসা করেছে হজরত উমর আমিরুল মুমিনিন শুক্রবার দিন মসজিদের মেম্বরে ওইটা তোমাদেরকে পরিচালনা করছিল তোমরা শুনছিলা কিনা সকলে এক বাক্যে বলেছে শুনো তোমরা উমরের সামনে থেকে যেইভাবে যেই শব্দে উমরের কথা শুনেছো আমরাও পনেরোশো সময় দূরে ঠিক সেইভাবে শুনেছি মোবাইল আসিল গ্রামীণ একটা বাংলা কোনটা সম্পর্ক কার সাথে আল্লাহ আল্লাহ আল্লাহ হজরত বলে মাঠে দাঁড়াইয়া আমার বাবার কথা মনে আসছে বাবা ছাগল ঠিক করে কথা শুনতো না বলে দমক দিয়েছিল আজকে আমার কথা বাতাসে পণ্ড সমাইল দূরে পৌঁছায়া দেয় কয়টা দুইটা শব্দের লেখাপড়া করেছেন এই সমস্ত ওলামায়াম যারা সাবায়ামের উত্তর সরি তাদের দ্বারা সন্তোষ হতে পারে না কি বলবো আপনাদের আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মক্কা শরীফে তারা থাকতে দেয় না মক্কার মানুষ নির্যাতন করে সাহাবায়ে কেরামকে এবং আমার নবীকে মক্কা থেকে বের করে দিল হুজুর চলে গেছেন মদিনায় এবার দেশের কোন দেশের রাষ্ট্রপ্রধান অথবা কোন দেশের সেনাপতি যদি মানুষের নির্যাতনের কারণে দেশ ত্যাগ করে এরপরে যদি আবার বিজয়ের বেশে দেশে আসতে পারে যাদের দ্বারা নির্যাতিত হয়েছিল তাদেরকে স্বর্ণের থালে ভাত খাওয়ায় জি কথা বলছেন না কেন আমার নবী বিজয়ের বেশি কি মক্কায় প্রবেশ করছিল হ্যাঁ?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 জঞ্জনানি শোনা যায় রে হাবিব জিজ্ঞাসা করেছে ভাই জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ করে প্রেরণ করেছে এই মুহূর্তে আল্লাহ যে নির্দেশ করে সেটাই তো রাসূল করেছে জিব্রাইল আমিন বলেছে হুজুর নির্দেশনা বড় সহজ আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছেন আল্লাহ পাক আল্লাহ জানায় দিয়েছে সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলি তেলাওয়াত করেন সুরা ইয়াসিন আসেনি কোরআন শরীফ হ্যাঁ আছে তো কোথায় শিক্ষা দেয় ইংলিশ মিডিয়াম স্কুলে ব্রাক স্কুলে হ্যাঁ কিন্টার গার্ডেন কোন জায়গায় চিনলেন বুঝলেন মানিক কোথায় আছে এটা আগে চিনতে হবে হাটাজারি মাদ্রাসার নাম শুনছেন হাটাজারি মাদ্রাসা হজরত মৌলানা হাবিবুল্লাহ শাহ মাদ্রাসার প্রিন্সিপাল ওনার কাছে কিছু সংখ্যক লোক গেছে যাই বলছে হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদের আশেপাশের ক্ষেত খামার গুলিতে প্রস্রাব পায়খানা করে হুজুর এদেরকে নির্দেশ নিষেধ করে দিয়ে এই কাম যেন না করে উনি লোকজনকে প্রশ্ন করেছেন বাবারা আমার মাদ্রাসায় তো প্রস্তাব পায়খানার জায়গা আছে এখানে এত বড় বাজার সারাদিন লোকজন বাজার করতে আইসা ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে আর তুমি মাদ্রাসায় বিশাল নিয়ে আইসো লোকগুলি ওইটা বলে হুজুর বাজারের লোকদের প্রস্রাব পায়খানা আর মাদ্রাসার প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম আছে উনি জিজ্ঞেস করেছেন আরে বাবা দেখি তো মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানা বাজারের লোকদের প্রস্রাব পায়খানার মধ্যে কি বেশ কম লোকগুলি বলতেছে হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা যে এখানে প্রস্রাব পায়খানা করে এই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানার সামনে দিলা আর কুলুক পাওয়া যায় আর বাজারের লোকজন প্রস্রাব পায়খানা করলে সিগারেটের খুশা পাওয়া যায় আমরা ওই জাতি যাদের প্রস্রাব পায়খানা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষীরা সুতরাং এই জাতি কখনো সন্ত্রাস করতে পারে না সন্ত্রাসের দায়ে গোটা বাংলাদেশে কোন একজন আলেমকে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারে না আজকে এই বাংলাদেশে যতগুলি থানা আছে প্রত্যেকটা থানায় চোর তাদের লিস্ট আছে না ব্ল্যাক লিস্ট আছে না নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশের ব্ল্যাক লিস্টে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নাম ওয়ান পার্সেন্টকে একশো ভাগে বাদ করে এক ভাগও পাওয়া যাবে দুই নম্বর প্রমাণ আমার এই বাংলাদেশে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অপারেশন করা হয়েছে ঠিক কিনা যৌথ বাহিনী চিরুনি অপারেশন করে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভিতরে মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি সেই যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে বলে কোন মিডিয়া দেখাইতে পারে আর কোনদিন মাইকের সামনে দাঁড়াবো সতেরোই আগস্টের বোমা বাংলাদেশের তেষট্টি ডিস্ট্রিক্টে একই টাইমে একই দিনে পাঁচশোর উপরে বোমা ফাটানো হয়েছে সেই দায়ে গ্রেফতার হয়েছে মাদ্রাসার ছাত্র কয়জন আমাকে একজনে বলেছে হুজুর এই যারা গ্রেফতার হয়েছে তার মধ্যে কয়েকজন মাদ্রাসার ছাত্র আছে আমি জিজ্ঞেস করলাম আপনি নামাজ পড়েন বলে হুজুর হ্যাঁ মধ্যে মধ্যে পড়ি আচ্ছা আচ্ছা মধ্যে মধ্যে যে পড়েন মসজিদে জুতা চুরি হয় আপনি জানেন বলে হ্যাঁ, হুজুর অনেক মসজিদে জুতা চুরি হয় হয় না অনেক মসজিদে জুতা চুরি আমি তখন বললাম যে দেখেন হাকিম মোহাম্মদ সানবী রহমতুল্লাহ খেলা এক মসজিদে নামাজ পড়তে গেছে ওই মসজিদে এক জুতা চুরি লোকজন বের হয়ে চিল্লা পাল্লা করতেছে হাকিমুল উম্মতরে দেখা দৌড়ে যায় হুজুর মুসল্লি চুরি করতে হ্যাঁ মুসল্লি চুরি করে হযরত তানবী रहमतुल्लाह अलैहि बोले नहीं नहीं मुसल्ली चोरी नहीं करते हैं बल्कि चोर कभी कभी मुसल्ली बन के मस्जिद में आते हैं মুসল্লি চুরি করে না কিন্তু চোর কোন কোন সময় মুসল্লির বেশ ধরে মসজিদে আগমন করে আমি বললাম মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস করে না সন্ত্রাসীরা ছাত্রর বেশ ধরে মাদ্রাসায় আগমন করেছে আমার ভাইরা গোটা বাংলাদেশে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সন্ত্রাসের যে মোকাবেলা করেছে এই দেশের কোন সরকারও সেই মোকাবেলা করতে পারে না আমরাই সেই জাতি যেই জাতি একদিনে একই টাইমে বাইতুল মুকাররমের খতিবের নির্দেশে জুমার পরে আড়াই থেকে তিন লক্ষ মসজিদ থেকে মিছিল বের করেছিলাম আমরা প্রতিবাদ করেছি সন্ত্রাসের আমরা এই দেশে সন্ত্রাস সৃষ্টি করি না সন্ত্রাসীদেরকে তৌবা করাইবার ব্যবস্থা করি মোহাম্মদুর নামাজের পরে যদি করে বাকি চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্বভার গ্রহণ করে মৃত্যু কাছে বসে করলে ডাক দিয়া বলে খাতিরে আমি আল্লাহ রব্বুর আলমিন ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট দূর করে দিলাম পারবেন বাচ্চাদের সুরাই আসিন শিক্ষা দিতে পারবেন সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন তারপরে পিএইচডি ডিগ্রি নেন কাজে লাগবে আর না হইলে দেখবেন যে ভাই সব ইমুক নেতা মারা গেছে সবাই দাঁড়ায়া এক মিনিট বুবার মতো দাঁড়ায়া থাকেন সব দাঁড়ায়া হুম এটা হইলো যে ভাই তুমি যেই রাস্তায় গেছো আমরা এই রাস্তায় আছি সুতরাং তোমাকে কি দিয়া কোন বিপদে ফরি এই জন্য বুবার মতো দাঁড়ায়া থাকা ছাড়া আমাদের আর কিছু নাই হুম হায় হায় একবার সুরায় ফাতেহা তিনবার কুল হল্লা এক খতম কোরআন শরীফের সোয়াব তিনবার কুল হল্লা এক খতম কোরআন শরীফের সোয়াব কুষ্টিয়া বাজারে রোয়ানা হইছেন রিক্সায় বসা আছেন মা বাবার কথা মনে হয়েছে তিনবার কুল হল্লা পরেন এক খতম কোরআন শরীফের সোয়াব মায়ের আমল বুঝলেন না বিষয় দেখি এবার নিজেও কোরআন শরীফ পড়া জানে না কিচ্ছু জানে না একবার হ্যাঁ মানে হা ওই বুবার বাবার ঈদের সময় বাড়িতে আসে ইমাম সাহেব আসেন দেখি বাবার কবর জিয়ারত করে বাস ইমাম সাহেব ইমাম সাহেব কিন্তু আসলে কবর জিয়ারত করতে গেছেন হ্যাঁ গেছে চাকরি হ্যাঁ, বাসাই কারণ মহল্লায় চাকরি করে উনি মহল্লার বিশিষ্ট লোক উনি যদি আবার নারাজ হয়ে যায় চাকরি চলে যায় কিনা হ্যাঁ চাকরি হ্যাঁ, বাসাইতে গেছে যায় যখন খালিছে বলে ইমাম সাহেব কবরের কিনারে এসে কি পড়া লাগে আপনি জানেন পড়ালাম বাস হ্যাঁ কিন্তু খারাপ আর ইমাম সাহেব বুঝেন না কি এর কি তার বাপের জন্য ইমাম সাহেবের কান্দার কি দরকার এরপরে বলি কেমনে করা লাগে কি বলা লাগে আমরা জানি টানি না করে আয় হায় জিব্রাইল এক মুষ্টি বালির মধ্যে ফু দেন আল্লাহর করেছেন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহর নবী তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফু দিয়ে দরজার মধ্যে দাঁড়ায় সামনের দিকে মেরে দিয়েছেন দেওয়ার সাথে সাথে ঘরের চতুর্দিকে সকলের চোখে মুখে বালিগুলি পৌঁছে গেছে রাসূল সবাইকে দাক্ষায় ঘর থেকে বেরিয়ে চলে গেছে সুজা আবু বকর সিদ্দিকের বাড়ি আল্লাহর নামে আবু বকর সিদ্দিকের দরজায় দাঁড়ায়া আস্তে করে হাত রেখে বাংলা গলায় শুধু করে ডাক দিয়েছে জোরে ডাক দিলে তো আশেপাশে শুনবে ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছে আবু রাস্তা দিয়ে আসার সময় মনে মনে ভাবতেছিলাম কত জানি তোমাকে ডাকাডাকি করতে হয় আবু বকর গভীর রাত্রে তোমার দরজায় এসেছি গুমটা হইতো তোমার চাপসা আবু বকর ডাক দিয়ে বলেছি হুজুর আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন হিজরত করতে হবে আমি হব আপনার হিজরতের সাথী আজকে ছয় মাস আবু বকর বিছানায় পিঠ লাগাই না দূরে মদিনায় চলে পরে সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ঠিক না এরপরে হয়েছে উদের যুদ্ধ তারপরে হয়েছে খন্দকের যুদ্ধ ষষ্ঠ সুলে খুদাই বিয়া সপ্তম হিজড়িতে খাইবর বিজয় অষ্টম হিজড়িতে আল্লাহর নবী দশ হাজার মর্দে মুজাহেদ হ্যাঁ কয়টা দুইটা সাবজেক্টে লেখাপড়া দশ আমাদের মতো হুজুর ইশারা দিলে মক্কার মানুষগুলোকে মাটির সাথে মিশাই ঠিক ঠিক সাহাবায় কারাম একজন আর একজন দিয়ে ইশারা দিতেছে আমি যদি মুখরে ফাইলি দিতে আরম্ভ আজকের দিন হলো বদলা নেওয়ার দিন মহাবিজয় বদলা নেওয়ার দিন হলো আজকের দিন সাহাবিদের স্লোগান রাসুল বদলা নিচে হুজুর কি করছে শুনবেন যে রাসুল কি বলে শুনবেন কেউ মনে মনে ভাবতেছে স্লোগান তো দিছে ঠিক কিন্তু বড় বড় জিডি আছে এরপর একটা শুনবেন বিরক্ত নাই তো মহাবিজয় আবু সফিয়ানের নাম শুনছেন আবু সফিয়ান বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান খন্দকের যুদ্ধে বহুজাতিক বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান ঠিক না সে আবু সুফিয়ান ইসলামের এত বড় দুশ্মন মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে রাসূলের দরবারে আসছে যখন আসতেছে উমর ইবনুল খাত্তাব দেইখা দৌড়ে আসছে কাছে আইসাই ডাক দিয়ে কই হুজুর খামাখা কিছু জিগে এটি গেলাম না আমার তলোয়ারের সামনে সাইরান সাইরা দেন এত বড় নবীর দুশ্মনকে তাড়াতাড়ি শেষ করে দেই আহ আবু সফিয়ান মহা বিজয়ের দিনে আমার নবী আবু সফিয়ানের সাথে ব্যবহারটা কি করে আয় আয় দশ লক্ষ দশ হাজার কেরামকে সকলকে তাক লাগিয়ে দিয়া আবু বকর আবু সফিয়ানকে ডাক দিয়া বলেছেন আবু সফিয়ান অতীতে তুমি যা করেছ আমি নবী আজকে তোমারে মাফ করে দিলাম এরপর একটা শুনবে শুধু মাফ করছেন এরপরেরটাও শুনবে আল্লাহর নবী ডাক দিয়া বলে শোনো আবু সুফিয়ান আজকে শুধু তোমাকে মাফ করে শেষ করলাম না তোমার ঘরে যে আশ্রয় নেবে তারও মাফ করে দিলাম এবার আবু সুফিয়ান কো আমার ঘরটা তো ছোট হুজুরিটার মধ্যে বেশি মানুষ লইব না এই অল্প মানুষের maaf করলে বাকিদের অবস্থা শুনেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন আবু সুফিয়ান মক্কার গুলিতে প্রবেশ করো আমার পক্ষ থেকে ঘোষণা করো আজকের দিনে আবু বকর সিদ্দিকের ঘরে যে আশ্রয় নিবে তারে ও মা হুজুর আবু বকর সিদ্দিকের ঘরে হুজুর সব লই বলে এইটাও শুরু এরপরে হুজুর কি কয় সাহাবায়ে কেরাম কয়া যায় দশ হাজার সব চোখ বাইর করে দিয়েছে করে কি করে কি মহান বিজয়ী আল্লাহ নবী আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলেছেন হে আবু সুফিয়ান মক্কার গুলিতে প্রবেশ করো আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও আজকের দিনে হারাম শরীফে যে আশ্রয় নেবে আমি নবী তাকেও মাফ করে দিলাম আবু সফিয়ান হুজুর হেরাম শরীফে সবাই তো নাও আসতে পারে আর আইসা সারতে পারবে না হুজুর আর হেরাম শরীফে ঢুকলেও মক্কার সব মানুষ জাগা হয়ে কিন্তু মনে মনে ভাবতেছে যে বেশি কয়ে আর যদি না কই আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ান মক্কার গুলিতে প্রবেশ করে আমার পক্ষ থেকে তোমাকে জাবিন দিয়ে দিলাম তুমি আলান করে দাও নিজ ঘরে দরজা লাগায়া যে থাকবে তার ও মা মহান বিজয়ের দিনে আমার নবীর আদর্শ এইবার আবু সুফিয়ান হুজুর কেউ তো রাস্তাঘাটেও থাকবে আপনি বসতে বসতে নাও পারে আহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন আবু সুফিয়ান রাস্তায় যদি কাউকে পাওয়া যায় যুদ্ধের যদি প্রস্তুতি না থাকে তলোয়ার যদি তার হাতে না থাকে আমি নবী তাকেও মাফের ঘোষণা দিলাম মহাবিজয় দশ লক্ষ মধ্যে মুজাহিদ দিয়ে আমার রাসূল মক্কা নগরীতে প্রবেশ করেছে দশ হাজার দশ হাজার মধ্যে মুজাহিদ মক্কানগরীতে রাসুল প্রবেশ করে বাইতুল্লাহর সামনে যায়া হুজুর সর্বপ্রথম সাতটি তোয়াফ করেছে আল্লাহর নবী সাত তোয়াফের ভিতরে রাসুলের হাতের লাঠি দিয়া তিনশো ষাট বুধ দিয়ে হারাম শরীফ সাজানো ছিল রাসুল এক একটা মূর্তির দিকে ইশারা করতে শুরু করেছেন কোরআনের আয়াত তেলামাত করতে আরম্ভ করেছে ওয়াকুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করে এক একটা মূর্তির দিকে ইশারা করে ইশানার সাথে সাথে মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার রাসুল মূর্তি ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই রাসুলের পৃথিবীতে আগমন মূর্তির পক্ষে না মূর্তির বিরুদ্ধে জোরে বলতে হবে মূর্তির পক্ষে না বিরুদ্ধে যে হিরামা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশ আমি বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আমি দেখেছি আমার এই দেশের মুসলমান পৃথিবীতে সবচাইতে বড় ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রাণ মুসলমানের দেশে রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্যের নামে সংস্কৃতির নামে স্বাধীনতার স্তম্ভের নামে মূর্তি স্থাপন হতে পারে না মূর্তিগুলি ভেঙে দেওয়ার পরে উসমান ইবনে তলহার হাতে বাইতুল্লাহর চাবি উসমান তলহা শুনেন নবী হিজরতের আগে বাইতুল্লাহর সামনে যায় দাঁড়ায়ছে উসমানকে ডাক দিয়ে বলেছেন উসমান চাবিটা একটু দাও বাইতুল্লাহর দরজা খুলে দুই রাকাত নামাজ পড়ব উসমান ডাক দিয়ে কই চাবি তোমাকে দেওয়া যাবে না বাইতুল্লাহ কার খাতিরে তৈরি আল্লাহর নবীর খাতিরে বাইতুল্লাহ তৈরি তারই এই চাবি দেয় রাসূল বলেছে উসমান সময় লাগবে কম অল্প সময়ের ভিতরে চাবি ফেরত দেব উসমান ডাক দিয়া বলে সুমা তোমারে চাবি দেওয়ার অর্ডার নাই এরপরে শুনবেন তো আল্লাহ নবী উসমানের চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলেছেন উসমান আজকে চাবি তোমার হাতে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি শুনেন হে উসমান ভালো করে আজকের দিনটা মনে রাখো একদিন চাবি আমার হাতে থাকবে তুমি আমার সামনে ইতিমের মতো দাঁড়ায় থাকবে উসমান কই দিন আইব আল্লাহর নবী সাত তোয়াফের পরে ডাক দিয়া বলেছেন উসমান ইবনে তলহারে ডাকাও উসমান ইবনে তলহা ঘরে দরজা লাগে আল্লাহরে নবী দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাসূল বের হয়ে হয়েছে মুকাম ইব্রাহিমে দুই রাকাত নামাজ আদায় করেছে এবার উসমান ইবনে তালহার সামনে এসে দাঁড়াইছে চাবি হাতে চাবি হাতে সর্বপ্রথম উসমানকে জিজ্ঞাসা করেছে উসমান ওই দিনটার কথা তোমার মনে আসেনি উসমানের একবারে কলজা সুদ্ধা শুকাই গেছে বুঝছেন তো জি মহাবিজয়ের দিনে ব্যবহারটা করে হজরত খালি দূরে এখানে এখানে দাঁতে কামড়াইতেছে অর্ডারটা খালি দিত বুঝেন না আল্লাহর নবী উসমানকে ডাক দিয়া বলেছেন মহা মহাবিজয়ের দিনে আমি আজকে তোমাকে জিজ্ঞাসা করতে চাই উসমান তুমি আমার কাছে কিসের আশা করো এইবার উসমানের সাহস একটু বাড়ছে মনে মনে ভাবতেছে জিজ্ঞাস যখন করছে মারল পরে মারল উসমান মাথা উত্তোলন করে ডাক দিয়া বলেছে হুজুর আজকের দিনে আমি আপনার কাছে ক্ষমার আশা করি আমার নবী মহাবিজয়ের দিনে আল্লাহর নবী দিয়া বলেছেন উসমান আমি রাহমাতুল লিল আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি হে উসমান অতীতে তুমি যা করেছো আমি নবী আজকে তোমারে মাফ করে দিলাম দিছে মাফ করে কিন্তু হজরত আবু বকর সিদ্দিক আইসার আসল রেখো হুজুর চাবিটা আমার দিয়ে বুঝেন চাবির মালিক যদি হয় তো হেবেড়া মানুষ হজরত উমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবতেছে চাবি হুজুর আমার সারার কাউরে দিত হজরত উসমান মনে মনে ভাবে চাবির মালিক তো হুজুর আমারই বানাইবো কারণ মেহমানদারি টেহমানদারি করতে হইলে এইটা তো আমারই কাজ হজরত আলী একবার দূরে যায় খার যাইছে হুজুর তোমার এটা নিয়ে চাবি দিব কামাকা সামনে যায় লাভ কি এবার রাসুল কি করে দেখে শুনবেন না বিরক্ত হয়ে গেছে শুনবেন আল্লাহর নবী উসমানকে ডাক দিয়ে বলেছেন উসমান আজকে তোমাকে maaf করে শেষ করলাম না ধরো চাবি চাবির মালিক আমি নবী তোমাকে বানায়া দিলাম দিছে তারে চাবির মালিক বানায় এরপর একটা শুনবে চাবির মালিক বানায় দিছে বড় তো চাবিরা কামটা কি এরপরে হুজুর ডাক দিয়া কয় ওসমান হে ওসমান এতদিন চাবির মালিক তুমি ছিলে যে কেউ তোমার কাছ থেকে চাবি নিয়ে নিতে পারত আজকে যে আমি নবী চাবির মালিক তোমাকে বানাইলাম কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে চাবি থাকবে এই চাবি কোন জালেম সারা কেউ নিতে পারবে না আজ পর্যন্ত সে উসমানী বংশের হাতে চাবি আছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ফতে মক্কার দিনে তার হাতে চাবি রেখে গিয়েছে ভাইরা কি আদর্শ আমার নবী উম্মতের জন্য রেখে গেছে সেই নবীর সত্যিকার উম্মত যারা হবে তারা সন্ত্রাসী যে তারা সন্ত্রাস করে আজকে গোটা পৃথিবীতে বোমা যদি কোথাও ফুটে ফুটলেই এই টুপি দাঁড়িয়ে করছে ঠিক ঠিক এই জন্য আমার একটা গল্প মনে হয় অনেক সময় এক বেচারা গেছে এক সাহেব গেছে আর এক সাহেবের বাড়িতে মেহমান হ্যাঁ, বিকাল বেলা আসরের পরে দুই সাহেব ওই বাড়িওয়ালার মেহমান দুইজন একসাথে চা খাইতে বসছে বাড়িওয়ালার একটা ছেলেও এই চা চক্রের বৈঠকে আছে কাজের ছেলে আইনা চা দেয় চা যখন কাজের ছেলে দিতেছে হঠাৎ করে ওই যে বাড়িওয়ালার ছেলে বাতাস আসছে বাতাস বাতাস বুঝেন তো বুঝা থাকলে হ্যাঁ, হ্যাঁ মনে মনে ভাবতেছে সব বাবাও আছে মেহমানও আছে এই জায়গার মধ্যেই মন কাম করছি এই লজ্জাটা তো দরকার ডাইনে বামে ওই যে কাজের ছেলে আসলে ওইটারে মারছে গোড়ায় একশো সর দিয়া কবে যেখানে সেখানে এই কাম করস হ্যাঁ? মেহমান টেহমান এত কাজের ছেলে ও আর কি করবে বুঝেন চোখ চোখ চোখ কিছুক্ষণ পরে ওর বাবা ওই যে বাড়িওয়ালা এই লোকেরও আসছে বাতাস এবার এই লোক মনে মনে ভাবতেছে সব বনাস আমি মুরব্বী মানুষ এই কাম করলাম আমারও তো এই লজ্জা রাখা দরকার হেও ডাইনে বামে তাকে কাজের ছেলের দুই স কজে বেটা মেল মজলিস বুঝস্তান যেখানে এই কাম কিছুক্ষণ পরে ওই যে মেহমান সাহেব ওনারও আসছে বাসে এইবার উনি মনে মনে ভাবতেছে সর্বনাশ ওনারা যেই লজ্জা ডাকলো আমারও তো সেই লজ্জা ডাকা দরকার এবার সেও কাজের ছেলের মারছে দুশো যেই সব দিছে বাড়িওয়ালা ওইটা সাহেব আপনি আমার বাড়ির মেহমান বাতাস ছাড়লেন আপনি সর মারলেন আমার কাজের ছেলেরে এইটা কি করলেন মেহমান কয় স্যার আপনার ছেলেও বাতাস ছাড়লো কাজের ছেলের সর্দি আপনিও বাতাস ছাড়লেন কাজের ছেলের সর্দি এবার আমার যখন বাতাস আসছে তখন আমি নিশ্চিত ভাবছি যে বাতাস যেই সারে সর খাওয়ার মালিক কাজের ছেলে বুমা যেই ফাটা সরের মালিক মুসলমান আমরা পরিষ্কার বলতে চাই পৃথিবীর কোন উপমার সাথে সত্যিকার কোন মুসলমান দায়ী নয় বোমাবাজি মুসলমানের কান্না আমার এই সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী তালাশ করার নামে অস্ত্র তালাশ করা হয়েছে কোন একটি মাদ্রাসায় অস্ত্র তো দূরের কথা বন্দুকের গুলির খুশা পেয়েছেন জোরে বলতে হবে পেয়েছেন কোন মাদ্রাসায় অস্ত্রের কোন আলামত পেয়েছে আমার মাদ্রাসার ছাত্ররা বোমাবাজি শিক্ষা দেওয়া হয় না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সত্যিকার আদর্শ শিক্ষা দেওয়া হয় আমার ভাইয়া গোটা বাংলাদেশের বিশেষ করে কৌমি মাদারেজ এই দেশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার সুন্নতের জিন্দা নমুনা তার মধ্যে কোনো আজকে আমার এই বাংলাদেশে তাবলিগ জমা আমি ইউরোপের প্রতিটা রাষ্ট্র সফর করেছি গোটা ইউরোপ সফর করেছি আমার ভাইরা মিডল ইস্টের প্রতিটা দেশ আমি সফর করেছি গোটা বিশ্বের প্রায় দুইশোটির ঊর্ধ্বে রাষ্ট্রে বর্তমানে তাবলিক জামাতের দিনের সঠিক কাজ চলছে আমি দেখেছি যেখানে যেই মসজিদে তাবলিগের তালিম আছে সেখানে ইমাম মুয়াজ্জিন খাদেম নামাজ মুসল্লি সব সুন্নত তরিকা যেখানে তাবলিগ নাই সেখানে ইমাম সফফান সফ জার্মান এক মানে মসজিদে গেলাম আমার মসজিদ দেখাইতে চতুর্দিক দিয়া ওরি বাবা এত সুন্দর মসজিদ তুর্কিরা বানাই মসজিদ টসজিদ দেখা আইসা আমার হলে এক প্রোগ্রাম হলের মধ্যে বসলাম পরে লোকজন বলে যে হুজুর এই মসজিদের ইমাম রেও আজকে এখানে আমরা দাওয়াত দিছি উনিও আসবেন আমি মনে মনে ভাবতেছি সব বনাস এই ইমাম যদি এই মজলিসে আসে তাহলে আমার মতো লোকের বিল নেই কিছুক্ষণ পরে দেখি লোকজন ওইটা দাঁড়াইতেছে দেখলাম একজন লোক আইসা প্রবেশ করতেছে আল্লাহ ক্লিন ফ্যান লোকজন ওইটা বলে যে এই যে আমাদের ইমাম সাহেব আসছে ইমাম সাহেব আমি দেখে মনে মনে করি যে সব্যনাশ এই লোক ইমাম আইসা বসার পরেই লোকজন বলতেছে হুজুর এই আমাদের ইমাম সাহেব তেলাওয়াত করবে তারপরে আপনার বক্তৃতা শুরু হবে আমি বললাম ঠিক আল্লাহ যখন তেলাওয়াত শুরু করলো আমার কাছে মনে হইল যে কোরআন বুধ এখন নাজিল এত সুন্দর তেলাওয়াত তেলাওয়াত শেষ করার সাথে সাথে আমি তারে দললাম দইয়া বললাম যে আপনি এত বড় একটা মসজিদের ইমাম ও খতিব আমি বাংলাদেশের লোক আমার বাংলাদেশে ইমামের ক্লিন শিপ তো দূরের কথা দাড়ির আগাটা যদি কাটা থাকে তাইলে যে দাড়ি রাখে নাই হে যাই ইমামরে টান দাদা মাই দিয়ে কইব যে বেটা আমি মূর্খ মানুষ দাড়ি রাখি না তুই মামুতি করতাই সব দাড়ি কেটে ঠিক কইলাম না বেটি আমার বাংলাদেশের দাড়ি চাষা কোন মানুষ দাড়ি কাটা ইমামের পেছনে নিয়ত করবে না আর আপনি এত বড় মসজিদের ইমাম আপনার মুখে ক্লিন শিপ দাড়ি নাই ঘটনাটা কি মাথা নিচের দিকে দিয়া কজে হুজুর দাড়ির যত রাওয়ায়ত দাড়ির যত হাদিস দাড়ি রাখা সুন্নত আমরা হানফি মুজাহাবকে অনুসরণ করি আমি সব বিশ্বাস করি তবে আমার দেশে দাড়ি না রাখলে ইমামতি চলে আমার ভাইরা ওই দিন আমার বুঝে এসেছে আমার বাংলাদেশে সুন্নতের উপর আমল ছাড়া ইমামতি কেন চলে না কুষ্টিয়া জিলা ইমাম পরিষদের কারণে চলে না আজকে ইমাম পরিষদ হকানি পীর হকানি উলামায়ে কালাম তাবলিক জামাতের তালিমের কারণে আমার বাংলাদেশের সর্বত্র মসজিদে মাজারে সব জায়গায় মসজিদ মসজিদে যায় দেখেন তালিম হচ্ছে সেই তালিমের কারণে নবীর সুন্নত জিন্দা ভাইরা ভাইরা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসার সৃষ্টি হয়েছে আনার গাছের নিচে থেকে ঠিক আমাদের এই হিন্দুস্তানে আনার গাছের নিচ থেকে শুরু হয়েছে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গোয়া থেকে শুরু হয়েছে দারিয়ার কাম থেকে শুরু হয়েছে ওই জায়গা থেকে আল্লাহর নবী যেই সুন্নত রেখে গেছিলেন সেই সুন্নতের জিন্দার মোনা হলো এই কওমি মাদ্রাসা যেখানে ভর্তি হওয়ার পরেই সুন্নত জানে আর না জানে সুন্নতের উপর আমল ঠিক কিনা মক্তবে নুরানি মক্তবে ছাত্র ভর্তি হয়েছে যখন খাইতে যায় দশ টাকা না বিষয় দস্তরখান খান্না বিছাইলে হুজুর দিব ওরা খাইতো হেড যদি প্রস্রাব পায়খানা করতে যায় দিলা গুলো সারা করতে হুজুর দিব তাইলে হ্যাঁ সুন্নত যে দিলা এটা জানেও না পরেও হ্যাঁ পরেও না জানেও না কিন্তু লেবাস পোশাক দিলা খানা ঘুমানো সব সুন্নত তরিকা ঠিক কি সুন্নতের উপর আমল না হইলে আমাদের মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন রকম আইন আছে বলে তকবির ওলা সুইটে গেলে একবেলার খানা খায় আমাকে খুব হাই আফসোস করে বলতেছে হুজুর আমি দেওবন মাদ্রাসার থেকে পারে গেছি এরপরে মুফতি এক মাদ্রাসায় মুসলিম শরীফ পড়ায় বুটার লিস্টে নাম উঠাইতে আইছে হুজুর আমার দাওরার কোনো গন নাই আমি বললাম যে তাতে কি বলে হুজুর শেষ পর্যন্ত আমি ফাইভ পাস নিরক্ষরতা কি এতটুক লেখা হুজুর বুটার লিস্টে নাম উঠাইছে আমি ওই লোকটারে বললাম যে গ্রাজুয়েটেড অফিসার ছিলেন গ্রাজুয়েট ওই গ্রাজুয়েট অফিসার ছবির উল্টা পৃষ্ঠার মধ্যে সত্যায়ন করলে তার ছবি দিয়া পাসপোর্ট ভিসা সরকারি চাকরি অনেক কাজে লাগে ঠিক না ঠিক না এই মুফতি সাহেব যদি সত্যায়ন করে তাইলে হবে না কিন্তু এই মুফতি সাহেব হাসরের ময়দানে গ্রাজুয়েটেড অফিসার হবে না গ্যাজেটেড অফিসার হবেন সত্তর জনকে সত্যায়ন করে জান্নাতে নিয়ে যাবেন আমি বললাম যে সার্টিফিকেট তুমি যেটা পাইছো এটা হাসরের ময়দানে অফিসার বানায়া একজন হাফেজ শুধুমাত্র কোরআন শরীফ মুখস্থ করছে অর্থ বিসমিল্লাহও জানে না বুম আল্লাহের পেটের ভিতর থেকে একটা অক্ষরের অর্থ খালি কোন রকম মুখস্থ করছে হেরে হ্যাঁ আল্লাহ গ্রাজুয়েট অফিসার বানাইব কইব কম পক্ষে 10 জন লয়া জান্নাতে যাবে দশ জন যাদের উপর জাহান নামের আগুন ওয়াজি এমন দশ জন লয়ে আসে জান্নাতে যাইব আর একজন আলেম কমপক্ষে সত্তর জন আমি একজন আলেম বড় আলেম মাদ্রাসার মহাদেশ বড় বুজুর্গ ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর এক রাওয়াতে দেখলাম যে একজন আলেম বিনা হিসাবে লোকজন নিয়ে জান্নাতে যাই আরেক জায়গায় সহিরাওয়াতে দেখলাম সত্তর জন নিব জান্নাতে বুঝলাম তো না উনি আমারে কয় যে আল্লাহ পা করে সত্তরটা টিকিট দিয়া হাসর ময়দানে সারে দিব দিয়া কইব যে সত্তর জন লয়া ময়দানে জনের ভিতরে কিন্তু ব্যাগ খালা মামা বুঝেন খালা এরকম দুইরা সত্তর জন লইছে লইয়া যখন হইছে রাস্তা দিয়ে হাইটে আইতেছে সময় একজন লোক দেখে ডাক দিল জামাই মিয়া জামাই মিয়া করে যখন ডাক দিছে বুঝেন না তাইলে তো বোঝা গেল শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি রাত্রি শ্বশুর বাড়ি রাত্রি হলে তো একটু লজ্জা সরম লাগে হ্যাঁ লাভ দিয়া খরে জামাই ডাকলো জামাই যখন ডাক দিছে দিয়ে গেছে বাবা তোমার শ্বশুর বন্ধু আসলাম আমি তোমার বিয়ার মধ্যে আমি গেছিলাম তারপরে তোমার আমার বাড়িতে দাওয়াত করে বন্ধু হিসেবে খাওয়াইছিলাম আচ্ছা, আচ্ছা ও আপনি আমার শ্বশুর বন্ধু বলে বাবা তুমি এতগুলি মানুষ লিয়ে যাইতেছ বাবা রে যদি আমার একটু দয়া করতে হ্যাঁ আপনি শ্বশুরের বন্ধু আচ্ছা আল্লাহ তো সত্তরটা টিকিট দিছে দয়ার তো আল্লাহর অভাব নাই ঠিক আছে আপনি আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজনে ডাক দিছে ডাক দিয়ে কয় বাতিজা বাতিজা ডাক দিছে এই কেটারে যখন খারুইছে খারুইবার পর উঠতে গেছে যা তুমি আমার চিনো না যে মাদ্রাসায় তুমি পড়তাই মাদ্রাসা থেকে যে রাস্তা দিয়ে বাইরে তাই রাস্তার কোনাটার মধ্যে আমার দোকানটা আছে ও আচ্ছা ওই যে আচ্ছা, কোনার যে দোকান আছিল ওই দোকানের সলিমুদ দিয়ে আপনি বলো বাবা মধ্যে মধ্যে বৃষ্টি টিষ্টি নামলে দুর্দায় তো আমার ঘরটা তুই ডুবতা এরপরে রাত্রে বেলা হঠাৎ করে যখন কারেন্ট টারেন্ট যাইতো গা তখন হারিকেনের তেল তারপরে যে একটা মেস লাগবে ইয়া লাগবে পয়সা টুইসা না পাইলে দুর্দাইশ আমার কাছ থেকে বাকি থেকে নিতা চাচা এখন হ্যাঁ আমি আটকেই গেছি এতগুলি মানুষ লইয়া যাইতেছ বাবারে একটু দয়া যদি করতা হ্যাঁ ওইটা যে ও আপনি তো অনেক দয়া করছেন মাদাসার পুরী সময় আচ্ছা ঠিক আছে আপনার এইভাবে লইতে লইতে হে আল্লাহর দরবারে ফুসতে ফুসতে লইছে সাতশো টিকিট কয়টা আল্লাহ জিজ্ঞাসা করছে আরে কিরে তোর কাছে টিকিট কয়টা আল্লাহ টিকিট সত্তরটা তুই লইছ এর কিন্তু সাহস কম না আলেম নবীর ওয়ারেস বোঝেন না হে উঠে গেছে আল্লাহ ঠিক আছে আমি আমার সত্তর জন লই সত্তরটা যখন আমার সত্তর জন লই আমি জায়গা আমার বন্ধু আমার দরজার মধ্যে দোকান আছিল আমার বাপের বন্ধু আমার চাচার বন্ধু আল্লাহ কারে থুয়া কারে থুয়া আমার কারে লই এই জন্য রাস্তার মধ্যে আবদার করছে তোমার তো দয়ার অভাব নাই এই জন্য আমি এ পর্যন্ত আইনা রেখা রাখিয়ে দিয়ে গেলাম আমার আনা দরকার ছিল আইনা দিয়ে গেলাম আমার সত্তর জন লই আমি গেলাম আর বাকি তুমি তাদেরকে কি করবা তোমারটা তুমি যা তুমি যা তুমি যা যখন এই কথা কইয়া সত্তর জন লইয়া দিছে আল্লাহ কজে কুষ্টিয়া জেলা ইমাম পরিষদ মহাসম্মেলন করছিল আর তোরে দাওয়াত করে সেখানে নিয়ে স্টেজের মধ্যে উড়া ইসলাম এত সম্মান দিয়া আর এখানে সাতশো মানুষের সামনে তোর বিদ্যুৎ করু ঘুমাই গেছে আল্লাহ কইবেন না দুনিয়া থাকতে হাদিসে পাকে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে একজন মানুষকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে ওজন দিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বদির পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন এই ফেরেশতারা কই যাও আল্লাহ দেখে তো জিজ্ঞেস করে কই যাও বলে আল্লাহ ওজন দিছি বদির পাল্লা বাড়ি হয়ে গেছে জাহান্নামি বলে ডিক্লার হয়ে গেছে জাহান্নামি নিয়ে যাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি দেখতে চাই মাফের কোন সুরত আছে কিনা আমি ওরে মাফ করুন এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন এই ফেরেশতারা জিগা ওরে ওর বংশের মধ্যে কোন আলেম টালেম কেউ আছে ছেলে মেয়ে মেয়ের জামাই এরকম কেউ বাতি জামাই বুঝেন না আপন জন বংশের মধ্যে কোন আলেম টালেম আছে হাদিসে পাকের মধ্যে আসছে সে উঠে বলবে যে না কাঠমোলা কাঠমোলা পৃথিবীর অর্ধেকটা ঘুরছি অর্ধেকটা খাইতে খাইতে স্বাস্থ্যের অবস্থা এরকম আজকে হুজুরের খাইতে হুজুর হুজুর আগে জিগাইলাম না আপনি কি খান আমি বললাম যে বালা জিনিস যা আছে সব খাওয়া বাদ দিছি দেখলি ডর করে লন্ডনে গত রমজানে আমি লন্ডনে দুইটা তারাবি হয় একটা হইলো ফার্স্ট তারাবি আর একটা লেট তারাবি ফার্স্ট তারাবিতে এক মসজিদে আমি বয়ান করছি বয়ান করার পরে ইমাম সাহেব বলতেছেন যে হুজুর তো আজকে আমাদের এখানে আসেন লেট নাইট তারাবিতে বয়ান করবেন সেহরির আগে তো হুজুরের জন্য কিছু খানা পিনা পাকানো দরকার দু একজন লোকে শুই না হুজুর পাকাইতে হবে না লেট নাইট যে আমাদের যুবক ছেলেরা আসবে তাদেরকে একটু ইশারা দিয়ে তারা খাবার নিয়ে আসবে আমি আর ইমাম সাহেব বসে রইলাম লেট নাইট সময় নিচে আইসা পরে করে খাওয়ার জন্য দোতলার উপর উঠতে দেখি প্রকারের শুধু তরকারি আসছে আমি খাওয়ার এবার চিন্তা করেন আমি খাওয়াই না কত বড়টা প্রকারের তরকারি আমার ভাইরা সত্যিকার আলেম নবীর ওয়ারিস হইতে পারলে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন রিজিক তার পেছনে পেছনে দেওয়া ভাইরা ভাইরা আল্লাহ কোথায় কাট করলাম না এবার আল্লাহ ফিরিস্তারা ফিরিস্তারা জিগাও দেখি কোন আলেমের সাথে ওর বন্ধুত্ব আছিল কিনা হ্যাঁ ওইটা না কোন মৌলবীর বন্ধু জীবন ভরা কাঠমোলা করে গালি দিচ্ছে আর মৌলবাদী করে গালি দিচ্ছে এই আমি আল্লাহ জিজ্ঞাস করেন ফেরেশতারা আমি ওরে করতে চাই করে দেখি এমন কোন মানুষের সাথে বন্ধুত্ব ছিল কিনা যেই মানুষটা কোন আলেমের সাথে খাতির ছিল এবার ওই ব্যক্তি দিয়া বলবেন আমি কুষ্টিয়া বাজার একটা কাপড়ের দোকানে যায় বসতাম ওই কাপড়ের দোকানে দেখতাম মসজিদের ইমাম সবাই সাবস্ত মুফতি আব্দুল হামিদ সবাই সাবস্ত তাই নাকি বলা হয় কাপড়ের দোকানের মালিকের সাথে আমার বন্ধুত্ব কাপড়ের দোকানের মালিকের মুফতি সাহেবের সাথে বন্ধুত্ব আমার আল্লাহ ডাক দিয়া বলে তার বন্ধু আলেমের সাথে বন্ধুত্ব ছিল এর উসিলাই আমি আল্লাহ তারে মাফ করে দিলাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা নমুনা কায়েম করেছেন আজকে আনার গাছের নিচে কাসম নানতুনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাত থেকে সোয়া লক্ষ সাহাবী তৈরি করেছিলেন সেই আসহাবে সুফফার মতো আনার গাছের নিচ থেকে কাসম নানতুনি শাইখুল হিন্দ তৈরি করেছেন কাসম নানতুনি মুফতি কাবাইতুল্লাহ তৈরি করেছেন কাসম নানতুনি আমার ভাইরা আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি করেছেন কাসম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি আনার গাছের নিচ থেকে হাকিম উম্মত তৈরি হয়েছে আনার গাছের নিচ থেকে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানি তৈরি হয়েছে আনার গাছের নিচ থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের মুবাল্লিগ তৈরি হয়েছে আজকে সেই ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিক গোটা বাংলাদেশে দিনের প্রচারে লিপ্ত যার মানে আমাকে রিপোর্ট দিয়েছে হুজুর দৈনিক গড়ে চারজন করে মুসলমান আমি জিজ্ঞেস করলাম কোন ভিড়ের দাওয়াতে কোন সংগঠন বলে যে হুজুর কোন সংগঠন না কোন ভিড় না কেমনে বলে হুজুর একমাত্র তাবলিক জামাতের দাওয়াতে আজকে গোটা পৃথিবীতে চলছে আমার এই বাংলাদেশের এই তো এই মাসেই তিরিশ একত্রিশ এক তারিখ তারিখটা মনে রাখবেন টঙ্গিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আমার ভাইয়া আমি সুইডেনে তাবলিগ জামাতের মার্কাজে তাদের সব গুজারের দিন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আসা পর্যন্ত বয়ান করেছি এশার নামাজের পরে যখন বসছি কয়েকজন লোক আইসা আমার সঙ্গে মুসাফা করছেন সুইডিশ ভাষায় কি যেন বলল আমি আমার দুবাসীকে বললাম কি বলছে আমি তো বুঝলাম না ওনারা বললে যে হুজুর বারোশো মাইল দূর থেকে আসছে আপনাকে দেখতে আমি বললাম সর্বনাশ বারো সময় দূর থেকে আসছেন আপনারা আমাকে দেখতে কারণ থাকি বললো যে হুজুর আপনাকে দেখতে আসি নাই দেখতে আসছি ওই জিনিসটা যে আপনি ওই দেশের মানুষ যেই দেশে টঙ্গিতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় ওই কথাটা শোনার পরে আমার ওই দিন বুঝে এসেছে শুধুমাত্র নোবেল পুরস্কারে সুনাম অর্জন করি নাই ইসলাম আর মুসলমান হিসাবে পৃথিবীতে সুনাম অর্জন করেছে আজকের টঙ্গি ইস্তেমা গোটা পৃথিবীতে আমাদের সুনাম বাড়ায় দিয়েছে গত বছর প্রায় আশিটা দেশের মানুষ সেই ইস্তেমায় অংশগ্রহণ করেছিল আমার দেশের কিছু লোকজন আছে বলে এইবার হইছে কাম গাতিওলার দল রে এ দিছে বৃষ্টিতে হাই হাই হাই হাই হাই হাই টঙ্গি ইস্তেমার সময়ে বৃষ্টি হওয়া মানে টঙ্গি ইস্তেমা আল্লাহর দরবারে যে কবুল হয়েছে সেটার লক্ষণ আমি প্রমাণ দিতে পারি আমি আজকে গোটা বাংলাদেশে আজকে প্রায় ত্রিশ বছর আলেম মোলামায় গ্রামের সবচাইতে বড় বড় সমাবেশ মানিক মেয়ে পল্টন ময়দানে আমি পরিচালনা করি রুদ্রের মধ্যে মানুষ মাঠে আসে না উই স্টেডিয়ামের বারিন্দায় উই গাছের নিচে যায় কারুটা রোদ লাগবো গায়ে এর লাগে মাঠে মাঠে তিন দিন মুসলধারে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে গেছে একজন মানুষ বিদেশি কামরা থেকে খায়া বেরিয়ে দেখি একটা ছেলে রাস্তার কিনারে খারা দাড়ি মুন্ডারি প্যান্ট শার্ট পরা একটা হাতে তোয়ালি আর এক হাতে খিলে লয়ে বলতেছে ভাই যার যার দাইনি চলি ভাই জিকিরি ফিকিরি চলি ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেখে ডাক দিয়ে গেছে হুজুর খিলেল লাগিয়ে লয়ে যান হাতটা মুছে যান তো আমি যাই খিলেল টামলা নিলাম নিয়ে আমি তারে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি করো বলে হুজুর আমি এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ি আচ্ছা, আচ্ছা ভালো কথা বাবা তুমি এখানে আসলে বলো হুজুর আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জামাতের দায়িত্ব করছে আজকে বিদেশি কামরার ভলন্টিয়ার আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো কথা বাবা তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই তুমি কি কোনো রাজনৈতিক দল করো বলে হুজুর আমি বললাম যে বাবা তুমি কোন রাজনৈতিক দল করো এইটা আমার জানার বিষয় না তবে আমি জিজ্ঞেস করতে চাই মানে মেবিনিউতে পল্টনে তুমি যেই রাজনৈতিক দল করো সেই দল জনসভা করছে আর এই জনসভার ভলন্টিয়ারি কি তুমি কোনোদিন করছো ছেলেটা উঠে করছে বাবা তোমারে জিজ্ঞেস করি আজকে যেমন এখানে আইসা বলতেছ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যার যার দাইনে চলি ভাই জিকিরি ফিকিরি চলি ওই জায়গায় যে ভলন্টিয়ারি করতে ওখানে যায় কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কইতা না কিল ঘুষি দিতা হে আমার চেহারার দিকে হুজুর ওই জায়গাটা আর এই জায়গাটা আলাদা এখানে ঢুকার পরে size police officer name plate লাগানো হাতে ওয়ারলেস রাস্তার আইল্যান্ডের উপরে খারইছে খারইয়া দানি চলে দানি চলে দানি চলে দানি চলে আমি সামনে যাই সালাম দিয়া বললাম যে ভাই সাহেব ঘটনা রাস্তার বাম সাইড দিয়া চলা হইলো সরকারি আই বুলক্রমে ডাইনে গেলে দইরা লাগান সাম্পা আর এই জায়গার মধ্যে আইসা দানি চলে দানি চলে ওয়ারলেসটা হাতে নিয়া কোনটা মানলেন সরকারেরটা না তাবলিগেরটা আমার চেহারার দিকে তাকে এই জায়গার আইন হইল যার যার ডাইনে চলা চিনলেন না চিনলেন এই জন্য বলতে চাই দেওবন্দের মাদ্রাসা এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে শত্রুদের মোকাবেলা করে নাই এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে দিনের পক্ষে কাজ করে নাই আজকে তাবলিক জামাত গোটা বিশ্বে চলছে দেওবন্দ দারুল মাদ্রাসা থেকে ইলিয়াস আলাইহি বের হয়ে সেই তাবলিক জামাত চালু করেছেন প্রতিটা শব্দ এমন ভাবে কবুল হইছে জান কাকরেল মসজিদে মাগরিবের নামাজ পড়ছেন দেখবেন যে একজন দাঁড়ায় গেছে ভাই বুজুর্গ আল্লাহর হুকুম মানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলা দুনিয়া ঠিক কি আপনাদের কুষ্টিয়ার মার্কেজে যান ওই জায়গা তো বেশ কম আছে আমি ইংল্যান্ডে যাই ওখানেও শুনছি কোন শব্দ বেশ কম নাই ওইটাই সবচাইতে ভিত্তিক মজবুত যার শব্দের মধ্যে কোনো পরিবর্তন যেই পর্যন্ত গোটা বিশ্বের সব আমি গেলাম বিদেশি কামরার মধ্যে ইন্দোনেশিয়ার জমা ওখানে যায় শুনি এস্তেমাইয়াম মালয়েশিয়ার জমা এস্তেমাইয়াম আরব আরবদের জমা এস্তেমাইয়াম ইংলিশের ওখানে গেলাম এস্তেমাইয়াম বাঙালিতে গেলাম এস্তেমাইয়াম উর্দুতে গেলাম এস্তেমাইয়াম আরে বাবা এস্তেমাইয়াম হল একটা শব্দ ইলিয়াস রহমতুল্লাহের মুখ থেকে বের হয়েছে तमाम পৃথিবীর ভাষায় পরিণত হয়েছে। চিনলেন না বুঝলেন না গাট্টি লয়ে যে ঘুরে গাট্টিটা কি আপনি কাটি ডাকা যে ঘুরে হেরো তুমি যদি না যাইতে পারো তাহলে চুপ করে বসে থাকো বাবা দিনের যে কাজ হচ্ছে আমার বাংলাদেশের আপনাদের আছে কিনা জানি না বাংলাদেশের বিশ বছর তিরিশ বছর যাও যায় নামাজ নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর ফালাইয়া দিচ্ছে কুলহল্লা সুরাটা জিজ্ঞেস করে দেখেন বারোটা এমন মানুষগুলো কুষ্টিয়া আছে আত্মাহিয়া তুই গেলে তো একবারে চোদ্দটা ঠিক কইলাম না বেটি আমি ওই যে আপনাদের খুল নাইতেছি ওয়াজ করতে মাওয়া ফিরি পার হইতেছি ফিরির যেখান থেকে চালায় ওই জায়গাতে নিয়ে আমারে বসাইছে তো বইসা রইছি পরে দুইজন লোকে আর আরেকজন পেছনে বইসা ডাইরেকশন তা আমি পয়সা তো জিকির করতেছি কিছু করি আর এই পুরাটা তিনজনে মিললে ইসলামের মধ্যে যে কত দল বাইরে এক দল যে আছে গাঁটটি লই লই মুসিদ এটা যে কই ফাইল একবারে কিন্তু হুম নামাজ বোধহয় হতো করে আমার ফিরি যায় যখন কিনারে বিরা যাইতেছে তখন একজন এটা গজুর আরে একটা জিনিস জানার বড় শখ আছে আমি তখন মনে মনে ভাবতেছি যে এবার আমারও ধরার বড় শখ আছে সময়টা হইছে আমারে কইতেছে হুজুর নূহ আলাইহিস সালামের বাপের নাম কি আছিল হুজুর এইটা যদি একটু জানতাম নূহ আলাইহিস সালামের বাপের নাম আমি তখন বললাম যে দেখেন আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দেন তাড়াতাড়ি ফিরে ফিরে গেছে আমার প্রশ্নের জবাব দেন এরপরে আমি কম তো হুজুর আপনার কি প্রশ্ন আমি বললাম উজুর ফরজ কয়টা যেই কইছি উজুর ফরজ কয়টা এর পাশে যে একজন আছে হিরার দিকে তাকাইছে তাকে কো আচ্ছা এই উজুর ফরজ না কয়টা হিরা ওইটা কো উজুর ফরজ মনে হয় ছয়টা মনে হয় ছয়টা যখন কইছে মনে হয় ছয়টা এই কথা বলার সাথে সাথে পেছনে যার একটা ছিল এটা হচ্ছে দরমিয়া আন্দাজি ছয়টা কয়ে লিলি উজুর ফরজ লাজ্জার তা আঙ্গুলো গন্যা গন্যা কম লাগে হ্যাঁ এবার আঙ্গুলো গন্তাছে এই উদ্দুর পর্যন্ত হাত ধোয়া এক ফরজ এরপরে কুলি করা হইল আরেক ফরজ এরপরে নাকে ফানি দেওয়া ও না হইছে না গড়গড়া করা আরেক ফরজ এরপরে নাকে পানি দেওয়া এক ফরজ এইভাবে গমতে গনতে হ্যাঁ হুজুর উজুর ফরজ মনে হয় তেরোটা যখন আমারও স্টিমার বিরে গেছে আর আমি বাইরে আসলাম আর কইলাম সমালোচনা আমি বললাম নু আলাই সালামের বাপের নাম কি উজুর ফরজ না জানি না তিন দিনের জন্য তাবলিগে যান উজুর ফরজ গুসুলের ফরজ তায়ামমের ফরজ দুই রাকাত নামাজ সঠিক ভাবে সুন্নাত তরিকা অনুযায়ী আদায় করা ঠিক আমার ভাইরা চব্বিশটা ঘন্টা যাদের সুন্নতের উপর চলে ঠিক কিনা ঘুমাইতে যাবেন ওই জায়গাতে তো খাইতে যাবেন ওখানে শুনলো এসার নামাজ পড়া শাক সারলে আমি আমি সব ডাক দিয়ে গেছে ভাই সব একটু হালকা দিয়ে বসেন একটু মশফেরা কি মশফেরা একজনরা খারাপ করে দিছে বলে এখন খাওয়ার আদব বয়ান করে এবার খাওয়ার আদব কি বলো ভাই টিবিল চেয়ার ভাত চালান নাকি যে যে যত বেশি খাইতে পারে প্লেটের মধ্যে অর্ধেক রাইখা আর অর্ধেক কি আদব দা বয়ান করে খাইবেন খাইবেন খাওয়ার প্রথমে এই মধ্যে মধ্যে এই পানি খাওয়ার সময় এই দোয়া খাওয়ার যা আছে সব খায়া দায়া আরেকটু বসেন দেখি আরেকটা এবার মস্তারের মধ্যে একজন ভাই এবার আমি স্টাফের নির্দেশে একজন গুমের আদব করছে যান কথা কর না হাফ প্যান্ট ফিন্দা নাইট ড্রেস নাইট ড্রেস চিনেন তো হাফ প্যান্ট ভিন্দা আল্লাহ আল্লাহ এবার আমি সব সুন্নত তরিকা বয়ান করতেছে ভাই বিছানাটা সুন্দর করে কইরা বালা করে জারু মুসা দিয়া বিছানার মধ্যে বসবেন বৈশা তিনবার আস্তাগফিরুল্লাহ কয়বার কয়বার হাদিসে পাকে আল্লাহর নবী ارشاد করেছেন তিনবার ইস্তেগফার পড়ে যেই ব্যক্তি শোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়বে মহাসমুদ্রের ভিতরে যতগুলি পানি আছে পানি ঘর্ষণ লাগার পরে যেই ফেনা হবে সেই ফেনা পরিমাণ গুণা থাকলেও আল্লাহ maaf করে দেবে ভাইরা এবার সুন্নাত তরিকা দান করতে শুইবেন ঠিক কি না হাতটা থাকবে কই হুম ডাইন গালের নিচে হাত দিলেন পাউডার এইভাবে বাঁকা করে আনলেন বাম হাতটাকে এইভাবে উপরে রাখলেন এবার আমার দিকে মাথাটা হইলো গুল এটা হইলো মিন হাতটা এইভাবে দিছেন এটা হইলো হা কি এই জায়গাটা গুল সেটা আরেকটা মিম পাউডার এইভাবে টান দিছেন তার নাম দাল মিম হা মিম দাল কিল কিল কিল শুয়ার সময় নিজের শরীরটাকে মোহাম্মদ নামের মতো বানাইয়া যখন শুয়ে গেছেন সুন্নত তরিকা অনুযায়ী ডাইরেক্ট মদিনার সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে চিনলেন না কি জিনিসটা শিক্ষা দেয় আপনাদের ঘরে ঘুমের ঘুমের সময় মানুষ মরেনি হ্যাঁ হ্যাঁ রাত্রে বেলা বালা মানুষ একসাথে গল্প সল্প করে যায় শুইছে সকালবেলা আওয়াজ হয়েছে যে ঘুমের মধ্যে মরে রয়েছে হাই রে কুস্তা না রে রে মারা যে মল্ল আসেনি আসেনি আমার বাইরে বাইরে নিজের নামটাকে মোহাম্মদ নামের মতো নিজের শরীরটাকে বানাইয়া যখন শুয়ে গেছেন আল্লাহ না করুক ওই রাত্রে যদি আজরাইল এসে যায় ঘুমের ঘরে যদি দুনিয়া থেকে চলে যাইতে হয় এই সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে এইগুলি তাবলিগ জামাতের বাইরে শিক্ষা দেওয়া হয় এই জন্য কওমি মাদ্রাসা দেওবন্দি উলামা ইকরাম জামাত নবীর সুন্নতের আমার কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে আমার বন্ধু জনাব মৌলানা মুফতি আব্দুল হামিদ সাহেব আমাকে বোধ গত দুই তিন বছর দাওয়াত দিয়েছে কিন্তু আমি আসতে পারি নাই বিভিন্ন কারণে আজকে গত দুই তিন দিন আমি কোনো প্রোগ্রামে যাই নাই অসুস্থতার আজকে অসুস্থ শরীর নিয়েই আপনাদের এই মজলিসে আমার এই বন্ধুর কথা রক্ষা না করে পারি নাই উপস্থিত হয়েছি আমি জিজ্ঞেস করতে চাই আমার কথায় রাগ করছেন কেডা কেডা একটু হাত উড়ে দেখাইলেন হ্যাঁ ওই আজ যে বলছেন আপনারা রাগ কেডা কেডা একটু হাত উড়ে দেখাইলেন বেশি রাগ করেন নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এখন তো বোধহয় মনাজাত হবে না মোনাজাত হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই যে উলামা পরিষদ যেই বর্ণনা উনি দিলেন যেই কথাগুলি বললেন আর আজকের এই মাহফিলে উলামাই কারাম যে কথাবার্তাগুলি বললেন ভালো করলেন না খারাপ খারাপ জোরে বলতে হবে ভালো না খারাপ কুষ্টিয়া শহরের জন্য অত্র এলাকার জন্য এই ধরনের ইসলামী সম্মেলন আগামী দিনগুলিতে হইলে ভালো হবে না খারাপ হবে ভালো হবে তার পক্ষে কে কে আছেন হাত দাম দেখি নারায়ণ তকবীর আরে জুড়ে নারায়ণ তকবীর যদি ভালো হয় মনে করেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা চলে যাচ্ছেন আপনারা সকলে বসুন আপনারা এখানে যারা আছেন এই উলামা পরিষদকে উৎসাহ করার উৎসাহিত করার জন্য তাদের এই কার্যক্রমকে ঠিক রাখার জন্য আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চাই না আপনাদের পকেটে দুই চার পাঁচ দশ টাকা বিশ টাকা যদি থাকে পঞ্চাশ টাকা একশো টাকা যদি থাকে আজকের মাহফিলের সৎকায় জারিয়া হিসাবে আপনাদের হাত দিয়ে একটু মেহরবানি করে যদি বের করতেন আমি মুসাফির আপনাদের সকলের জন্য দোয়া করব মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা কয়েকজন যদি একটু রুমাল নিয়ে বের হয়ে যান একবারে পেছনে দাঁড়ানো যারা চলে যাচ্ছেন আমি অনুরোধ করে বলছি আপনারা মেহরবানি করে অন্তত এক টাকা দুই টাকা করে দিয়ে হইল আজকের এই মাহফিলে সাহায্য করুন একটু মেহরবানি করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যতটুকু পারেন একটু মেহরবানি করে দেন রুমাল নিয়ে যাচ্ছে রুমালের মধ্যে দেন হাতে হাতে এক দুজন করে দাঁড়ায় উঠায় নেন স্টেজের দিকে প্রেরণ করে দেবেন জোরে জোরে আওয়াজ করে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ সিয়ারটা কি দেওয়া যায় سبحان الله والحمد لله Thank you.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 بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله বিকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত আজকের মাহফিলে যারা আগমন করেছে আয় আল্লাহ কাটাকাটি করে যারা আজকের মাহফিল ইন্তজাম করেছে আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছে আয় আল্লাহ কুষ্টিয়া জেলা উলামা পরিষদ আজকের মাহফিলের ব্যবস্থা করেছে রব্বুল আলামিন আমাদের সকলের জন্য আসরের কঠিন ময়দানে এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দিও রব্বুল আলমিন আল্লাহ আমরা যারা এখানে হাত উঠাইছি আমরা সকলেই গুণাগার আয় আল্লাহ প্রকাশ্যে গোপনে গুণা করেছি আয় আল্লাহ ছোট গুণা করেছি বড় গুণা করেছি আয় আল্লাহ প্রত্যঙ্গের দ্বারা অসংখ্য গণিত পাপ করে ফেলেছি মাবুদ্গ মেহেরবানি করে আজকের এই বেহেস্তের বাগানে বসে তোমার সাহি দরবারে দুইটা হাত বাড়াইলাম আয় আল্লাহ আমাদের জিন্দিগির সকল গুণা খাতা মাফ করে দাও তোমার দরবারের কুত্তা মাবুদ লাঠি ডান্ডা দিয়ে বের করে দিলে আল্লাহ ঘুরে ঘুরে তোমার দরবারে হাজির হব ও মেহরবানি করে আমাদের জীবনের সকল মাফ করে দাও রব্বুল আলমী আজকের দিনে যারা হাত মাবু পর্দার আড়ালে কোনো মা বোনেরা যদি হাত উঠায় থাকে জানি না কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের ছেড়ে মা বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ মেহরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলমিন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে গেছে মেহরবানি করে সকলকে দিয়ে দাও রব্বুল আলমিন আমাদের এই মজলিসে খবর আসছে আজকে দুইজন মানুষ ইন্তেকাল করেছে যারা এখনো দুনিয়ার থেকে অল্প সময় হয়েছে বিদায় নিয়েছে রাব্বুল আলামিন তাদের কবরের মুনকির নাকিরের জব তুমি সহজ করে দিও আল্লাহ অতীতের সমস্ত গুণাখাতা মাফ করে দিও আল্লাহ বিনা হিসাবে জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠেছি মাবুদ কেউ যদি বিমারি থাকে তাকে তুমি শিফা করে দাও আল্লাহ অনেক বিমারি দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি শিফা করে দাও আল্লাহ এই কুষ্টিয়া শহরের কত মানুষ হাসপাতালে মৃত্যুর সাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মাবুদ আল্লাহ যারা হাসপাতালে বাড়ি করে অসুস্থ অবস্থায় আছে মেহেরবানি করে হয়ে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ রাব্বুল এই মজলিসে যারা হাত মাবুদ যদি কোনো পেরেশানি থাকে তার পেরেশানি দূর করে দাও হায় আল্লাহ আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে দান করো রাব্বুল এই বাংলাদেশের উপর তুমি রহম করো হায় আল্লাহ নতুন সরকারকে দেশ জাতি এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আল্লাহ এই দেশের তুমি বিশ্বে আল্লাহ নির্যাতিত মুসলমানদের পক্ষে আল্লাহ তুমি বদরের গুলো নাজিল করে দাও হায় আল্লাহ বাতিলের বিরুদ্ধে সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন হায় আল্লাহ আমাদের দেশের মা বন্দির ইজ্জত তুমি রক্ষা করে দাও পর্দার আড়ালে মা হাত উঠায়ছে তাদের দিলের তুমি পুরা করে দাও আলামিন জানি না কোন দিন থেকে চলে যাওয়ার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় মাবুদ আল্লাহ তোমার কাছে আবদার করি মাবুদ আল্লাহ রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না রব্বুল আলামিন কুকুর সিগালের মতো মাইরো না মাবুদ গো মৃত্যুর সময় ইজ্জতের সাথে মৃত্যু দিও রব্বুল আলামিন কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন দুনিয়ার থেকে চলে যাব আয় আল্লাহ শাহাদতের মৃত্যু নসিব করে দিও আয় আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবা শুক্রবার দিন আজরাইল পাঠায়ো রমজান মাসে আজরাইল পাঠায় রব্বুল আলমী নামাজের শেষদার হালাতে আজরাইল পাঠায় মদিনায় রাসুলের রোজার কিনারে মৃত্যু দিও আয় আল্লাহ জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিও রব্বুল আলমিন আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে তুমি মদত করো আল্লাহ আল্লাহ ওই মুসলমানদের মদতের জন্য আল্লাহ তুমি ফিরিস্তা প্রেরণ করে দাও তাম বিশ্বের মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলমিন যাদের দ্বারা নির্যাতিত তাদেরকে চিহ্ন বিচ্ছিন্ন করে দাও হায় আল্লাহ ইহুদি খ্রিস্টানের নির্যাতন থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মানসুরুল ইসলাম আল মুসলিমিন واخذل الكفرة والمبتدعة والمشركين رب العالمين শেষ আবদার তোমার কাছে আল্লাহ আমরা যারা এখানে হাত উঠাইছি আয় আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো নবী পাকের রোজা মুবারকে আমাদের পক্ষ থেকে শত কোটি দুরুদ ও সালাম পৌঁছায় দাও ইয়া আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ খাঁটি নবীর উম্মত বানায়া দাও নবীর এসকে এবং মহব্বতে আমাদের সকলকে পাগল এবং দেওয়ানা বানায়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين